আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম আবু তল্লাহকে বললেন তোমাদের ছেলেদের মধ্য থেকে একটি ছেলে খুঁজে আনো যে আমার খেদমত করতে পারে এমনকি তাকে আমি খাইবারেও নিয়ে যেতে পারি অতপর আবু তল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আমাকে তার সাওয়ারির পেছনে বসিয়ে নিয়ে চললেন আমি তখন প্রায় সাবালক আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর খেদমত করতে লাগলাম তিনি যখন অবতরণ করতেন তখন প্রায়ই তাকে এই দোয়া পড়তে শুনতাম হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার নিকট পানা চাচ্ছি পরে আমরা খাইবারে গিয়ে হাজির হলাম অতপর যখন আল্লাহ তালা তাকে দুর্গের উপর বিজয় করলেন তখন তার নিকট সাফিয়া বিন্তু হুয়াই ইবনু আখতাবের সৌন্দর্যের কথা উল্লেখ করা হলো তিনি ছিলেন সদ্য বিবাহিতা তার স্বামীকে হত্যা করা হয়েছিল এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করলেন অতপর তাকে নিয়ে রওনা দিলেন আমরা যখন সাদ্দুস সাহবা নামক স্থানে পৌঁছলাম তখন সাফিয়া রদিয়াল্লাহ তাল্লাহা হায়েজ থেকে পবিত্র হন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে তার সঙ্গে বাসর যাপন করেন অতপর তিনি চামড়ার ছোট দস্তরখানে হায়েসা প্রস্তুত করে আমাকে আশেপাশের লোকজনকে ডাকা নির্দেশ দিলেন এই ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সাফিয়ার বিয়ের ওয়ালিমা অতপর আমরা মদিনার দিকে রওনা দিলাম আনাস রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি দেখতে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার পেছনে চাদর দিয়ে সাফিয়াকে পর্দা করছেন ওঠা নামার প্রয়োজন হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার উটের কাছে হাঁটু বাড়িয়ে বসতেন আর সাফিয়া রদিল্লাহ তালাহা তার উপর পা রেখে উটে আরোহণ করতেন এভাবে আমরা মদিনার নিকটবর্তী হলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উহুদের দিকে তাকিয়ে বললেন এটি এমন এক পর্বত যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি অতপর মদিনার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই কঙ্করময় দুটি ময়দানের মধ্যবর্তী স্থানকে আমি হারাম বলে ঘোষণা করছি যেমন ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন হে আল্লাহ আপনি তাদের মুদ এবং সাতে বরকত দান করুন